জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম দুনিয়ার বেশিরভাগ মানুষ আল্লাহ আছেন তিনি খাদ্য দান করেন তিনি চন্দ্র সূর্যের পরিচালক হৃদিকদাতা এ বিষয়গুলো বেশিরভাগ লোকেরা বিশ্বাস করে আগের যুগের মক্কার কুফাররা ফেরাউন নমরুদ বর্তমান যুগের এহুদি খ্রিস্টান সহ সব ধর্মের লোকেরা বিশ্বাস করে সৃষ্টিকর্তা আছেন এটা আমরা কোরআন এবং হাদিসের থেকে ইতিহাস থেকে দালিল সহ গত জুমাতে আলোচনা করেছিলাম পার্থক্য কোথায় সে বিষয়টা আমরা আলোচনা পেশ করছিলাম এই মক্কার লোকদেরকে আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য আদিষ্ট হলেন কোরআন যখন নির্দেশ করল কোরআনদের আশি রতাকাল আকরাবিন হে নবী আপনার নিকট আত্মীয়দেরকে নিকটবর্তী লোকদেরকে সতর্ক করুন আরাকাত আসলো ফাস্তা আদিমা তুমার আপনা আপনি যে আদিষ্ট হয়েছেন তা স্পষ্ট করে প্রকাশ্যে বলুন আল্লাহ রাসুল সাল আলহি ওসাল্লাম তখন মক্কার নিয়ম অনুযায়ী তৎকালীন আরবের নিয়ম অনুযায়ী ভোরে সফা পাহাড় গিয়ে উঠলেন কারণ নিয়ম ছিল ভীতিকর কোন পরিস্থিতি সম্পর্কে সাবধান করতে হলে সকালে গিয়ে পাহাড়ে উঠত উলঙ্গ হতো লোকেরা কাপড়টাকে মাথার উপর উড়াতো আর ঘোষণা করতো ইয়া সবাহা সকালের বিপদ তো এরকম ঘোষণা শুনলে মানুষেরা মনে করত বিরাট কোন ভয়াবহ বিষয় আছে সব জড় হয়ে যেত আল্লাহ রাসুল সাল্লাম অবশ্য উলঙ্গ হন নাই তিনি সে নিয়ম অনুযায়ী পাহাড়ে গেলেন ডাক দিলেন ইয়া লাল কয়েশ ইয়া বন ফেহর ইয়া বন হাসান ইয়াবনু আব্দুল মুতালিব এরকম নাম ধরে ধরে বিভিন্ন গোত্রকে ডাকলেন লোকেরা যখন শুনল আওয়াজটা সেই মহান যুবকের যেই যুবক কখনো প্রতারণা করে না যেই যুবক কখনো মিথ্যা কথা বলে না যেই যুবক কখনো ধোকা দেয় না সেই আল আমিন বিশ্বস্ত যুবক ডাকছে সব জড়ো হয়ে গেল আল্লাহ রাসুল সাল আলহি ওয়াসাল্লাম বললেন ও আমার কোরাইশের নেতৃবৃন্দ মক্কার নেতারা শুনো আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী প্রস্তুত হয়ে আছে ভোরবেলা আক্রমণ করার জন্য তোমরা কি বিশ্বাস করবে সকলে এক বাক্যে বলল অবশ্যই বিশ্বাস করব কারণ মা চার্রাব নামিনকা ইল্লা সাদেকান আমরা তোমাকে সত্যবাদ রূপী পেয়েছি কখনো মিথ্যা তোমার থেকে পাই নেই মিথ্যা শোনার অভিজ্ঞতা তোমার থেকে আমাদের নেই এবারে তিনি বললেন ইয়া আহলা মক্কা ইয়া কুরাইশ লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান ও আমার কুরাইশের নেতৃবৃন্দ যদি তোমরা একটা কথাকে বিশ্বাস করো একটা কথাকে মেনে নাও তামলিকু না বিহাল আরব তোমরা গোটা আরবের মালিক বনে যাবে ওয়াতাদিনুলাকুমুল আজম গোটা অনারব বিশ্ব তোমাদের অধীনস্থ হয়ে থাকবে আবিল জিজিয়া হয়তো তোমাদের ধর্ম গ্রহণ করবে নতুবা তোমাদেরকে জিজিয়া দিয়ে থাকবে তোমাদেরকে অমান্য করে থাকার মতো পৃথিবীতে কোথাও স্থান থাকবে না নেতারা তখন নেতৃত্ব পায় খুশি হয় বলল বলো এমন একটা কেন আমরা প্রস্তাব মানব আল্লাহ রাসুল সাল্লাম এবারে তার ঘোষণা দিলেন এখানে পার্থক্য হয়ে গেল তারা যদিও আল্লাহকে পাওয়ার জন্য মূর্তি পূজা করত যদিও তারা আল্লাহর ঘর নির্মাণ করেছিল যদিও তারা মক্কায় হজ করত যদিও তারা হাজিদেরকে মেহমানদারি করত লাভবাহিক আল্লাহ লাভবাহিকে বলতো সেই লোকগুলো যখন আল্লাহ রাসুল সাল্লামের ঘোষণা শুনল তখন তারা বিরুদ্ধে দাঁড়িয়ে গেল এমন বিরোধিতা করল আল্লাহ রাসুল সাল্লামের পক্ষে একটা লোক খুঁজে পাওয়া গেল না সেই ঘোষণা কি ছিল সেটাই আমাদের বুঝতে হবে আমাদের এই জাতি আমাদের এই সমাজ যেভাবে আল্লাহকে স্বীকার করে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু দেখা যাবে ওই ঘোষণা যদি এখানেও আসে একই রকম বিরোধিতা করবে যেরকম আবু জাহালরা করেছিল আল্লাহ রাসুল সাল্লাহ বললেন ইয়া ইল্লাল্লাহ تعبدون الله وحده وتخلعون ما تعبدون من دون الله ওহে কোরাইশের লোকেরা ওহে দুনিয়ার মানব সকল ইয়া আইয়ুহান্না সমস্ত মানুষদেরকে তিনি আহ্বান করলেন ইয়া আইয়ুহান্না ওহে দুনিয়ার মানব সকল ওলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই দুনিয়ার সমস্ত ইলাহাদেরকে বাতিল করে দুনিয়ার সমস্ত দেবদেবী মূর্তি তোমাদের যত কাহিনী স্বার্থবাদী আছে সব কিছুকে বাদ দিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই ব্যাখ্যাও দিলেন তাবুদুন ওয়াহদাহু এক আল্লাহর ইবাদত করবে আনুগত্য করবে গোলামি করবে দাসত্ব করবে আল্লাহ ছাড়া আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের আবাদত করো যাদের পূজা করো যাদের আনুগত্য করো সবগুলোকে বর্জন করতে হবে তারা বুঝতে পারল এই লাইলাহার অর্থটা কি এই লাইলাহার মানে হচ্ছে তাদের নিজেদের মন গড়া আইন কানুন বাতিল হবে এই লাইলাহার মানে হচ্ছে নিজেদের সার্বভৌমত্ব বাতিল হবে মানে হচ্ছে তিনশো ষাট মুক্তি বাতিল করতে হবে মানে হচ্ছে মন নিয়ম কানুন আইন সব বাতিল করতে হবে যার গোলামি করতে একমাত্র আল্লাহ ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্র জীবনে কোথাও কারো গোলামি করা যাবে একমাত্র আল্লাহর গোলামি করতে হবে আল্লাহ আনুগত্য করতে হবে এই কথা ওরা ভালো করেই বুঝতে পারলো সঙ্গে সঙ্গে আবু জাহেল আবু লাহাব মক্কার লিডাররা প্রতিবাদ করলো সুরায় সব আটত্রিশ নম্বর সুরার পাঁচ নম্বর আয়াতে কি বলে তারা প্রতিবাদ করেছিল তারা সুন্দর করেই বলল আজারাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্ন হাযা লাশাইউন উজাব আলিহাতা সেটি সমস্ত আলেহাদেরকে ইলাহের বহুবচন আলেহা সমস্ত আলেহাদেরকে আমরা যে এত দেব দেবের আবাদত করি এত আল্লাহর পূজা করি সমস্ত আল্লাহ গুলোকে এক ইলাহে কেন্দ্রীভূত করে ফেললো আর জানা আল্লাহ আলেহাতা ইলাহান ওয়াহেদা এক ইলাহ কেন্দ্রিক করে ফেলল ইন্নাহাদা লাশাইউন উজাব নিশ্চয়ই ইন্না নিশ্চয়ই হাদা উন লামে তাকিদ আরবে যারা জানেন তারা বুঝবেন কত এখানে কতটা তাকিদ তারা ব্যবহার করেছে নিশ্চয় নিশ্চয়ই অবশ্যই এটা একটা আশ্চর্য কথা যে সমস্ত দেবী সমস্ত আলেহাদেরকে এক কেন্দ্রিক করে ফেলল বোঝা গেল লাই লাহার অর্থ বুঝেছিল বুঝে শুনেই প্রতিবাদ করেছে না বুঝে প্রতিবাদ করে নাই তারা বুঝতে পারলো এই লাই লাহার মানে হচ্ছে রাস্তার মরে মরে আর মূর্তি চলবে না লাইল হারমানি হচ্ছে খানায় খাবার ভিতরে বাইরে কোন ত্যাগ দেবী মুক্তির বাবদ চলবে না লাইল হারমানি হচ্ছে আমাদের মন করা সংসার চলবে না লাইল হারমানি হচ্ছে আমাদের কোন ধর্ম চাই সে ধর্ম এহুদি হোক খ্রিস্টান হোক গণতন্ত্র হোক সমাজতন্ত্র হোক রাজতন্ত্র হোক মন গড়া ধর্ম নিরপেক্ষতা হোক যত মতবাদ যত ধর্ম যত আদর্শ সব কিছু বাতিল করে এক আল্লাহর দিন এক আল্লাহর মতবাদ এক আল্লাহর আনুগত্য করতে ছাড়া বাইরে যাওয়া যাবে না বুঝে শুনে প্রতিবাদ করলো সমস্ত আলেহাদেরকে এক ইলাহা কেন্দ্রে ভিত্তি করলো কি এ বড় আশ্চর্য কথা বুঝে গেল লাইলাহার অর্থ এটা এটার নাম তাওহিদ সমস্ত তাওহিদ এক কেন্দ্রিক করা তাওহিদ সব অর্থ কি অনেকের নাম আছে তাওহিদ তাওহিদুল ইসলাম কিন্তু নিজের নাম তাওহিদ ঠিকই তার মধ্যে তাওহিদ নাই মুসলিমদের আমি বলেছিলাম ইসলামের ভিত্তি কয়টা পাঁচটা সেই পাঁচটা ইমান নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটার মূল হচ্ছে ইমান এই ইমানের মূল ভিত্তি হচ্ছে কি তৌহিদ ইমানের মূল ভিত্তি কি তৌহিদের কয় রকম দুই রকম কয় রকম দুই রকম একটা হচ্ছে লাইলাহা আর একটা হচ্ছে কি হ্যাঁ এটা ভালো করে বুঝতে হবে এটা না বুঝলেই গন্ডগোল থেকে যায় মক্কার কুফাররা বুঝলো লাইলাহা মানে বাতিল করা ইল্লাল্লাহ মানে গ্রহণ করা লাইলাহা মানে বর্জন করা ইল্লাল্লাহ মানে কি লাইলাহা মানে হলো সমস্ত আল্লাহদেরকে বাতিল করতে হবে ইল্লাল্লাহ মানে হলো শুধুমাত্র আল্লাহকে গ্রহণ করতে হবে তাওহিদ এমনি আপনি জিজ্ঞেস করেন না দুনিয়ার যত ফেরকা আছে মুসলিমদের যারা গাছ পূজা করে তাদেরকে জিজ্ঞেস করো তারাও বলে তাওহিদ আমরা তাওহিদবাদী একজন উর্দু কবি খুব সুন্দরী বলেছেন সাদার পরস্ত সে পুছো ও বি তৌহিদ কা নাম লেওয়া যারা গাছের পূজা করে তাদেরকে জিজ্ঞেস করো তারাও বলবে আমরা তৌহিদবাদী মুসলিম কবর পরস্ত সে পুছো वो भी तोहीद का नाम लेवा যদি কবর পূজা করে যারা কবরে যে কি পূজা করে এটা গেলে দেখা যায় কবরে সেজদা করে পিছন দিকে ফেরে হাতে কাল কবরকে বীজ দেওয়া যাবে না কবরকে বীজ দেওয়া যাবে না এরকম চিন্তা করে টাকা পয়সা এগুলো তো সাধারণ ব্যাপার এই লোকদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন তারাও বলবো আমরা ও শিখবাদী মুসলিম আমরাই হক মুসলিম ताजिया যারা মহরম মাস আসতে পারে নিয়ে মিছিল করো ওদেরকে জিজ্ঞেস করো তারাও বলবে আমরা হাতি মুসলিম পীর সে পৌঁছো যারা পীরের পূজা করে এদেরকে জিজ্ঞেস করো তারা বলবে আমরাও খাঁটি মুসলিম হাম তৌহিদবাদী হ্যাঁ আমরা মুসলিম পীর পূজারি যারা এদের আকিদা দেখবেন কি মারাত্মক আমি আজকে সকালে আলোচনা করছিলাম যে ওদের কেতাবে লেখা আউলিয়ায় কেরাম অলি আল্লাহরা নবী রসুলদের চেয়ে অনেক বড় মর্যাদা অধিকারী শিয়ারা বলে ওদের ইমাম আছে ইমাম শিয়াদের বারো ইমাম বিশ্বাসী বারো জন ইমাম আসবে আল্লাহ রসুলের পরে সেই এক একজন ইমামের কি পাওয়ার শিয়াদের কেতাব আল কাফি পরিষ্কার লেখা আছে খমিনের একটা কেতাব আছে সেখানেও লেখা আছে আমাদের এক একজন ইমামের এত পাওয়ার যেই পর্যন্ত কোন নবী রসুল কোন ফেরেস্তা পৌঁছতে পারে না এত উচ্চ মর্যাদা আমাদের এক একজন ইমামের কাদের আকিদা এটা শিয়াদের আকিদা এই শিয়াদের থেকে ধার করা খ্রিস্টানদের বৈরাগ্যবাদ থেকে ধার করা হিন্দুদের যদি এদের থেকে ধার করা এরই একটা নাম হচ্ছে পীরতন্ত্র পীর মুরিদি এদের আকিদা আরো জঘন্য এদেরকে তাদের সুফিবাদ বলে যেটাকে সুফি সম্রাট অমুক তমুক সম্মেলন হয় বাংলাদেশে এই ভারতবর্ষে এই সুফিবাদের নামে মুসলিম সমাজের জঘন্য সেই ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই সেরেকের ভিত্তি কি শুরু করে ওদের কিতাবে লেখা আছে যে নবী রসুলদের চেয়েও নবী রসুলদের চেয়েও আল্লাহর অলিরা অনেক ঊর্ধ্বে এবং অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন কারণ তিনটে কারণ উল্লেখ করেছে এক নম্বর কারণ আল আম্বিয়া ওয়াল মুরসালিন ইয়ালামুন ইলমান যাহিরা ওয়াল আউলিয়া যাহিরাতান ওয়া বাতিনাতান নবী রাসূলরা শুধুমাত্র ইলমে জাহির খালি কোরআন হাদিসের জ্ঞানই জানে এছাড়া আর কিছু জানে না অলি আল্লাহরা এলমে বাতেন এলমে জাহের দুইটাই জানে জাহেরি বাতেন এলম সব জানে প্রমাণ স্বরূপ পেশ করেছে মুসা সালাম গিয়েছিলেন খেজুরের কাছে তো খেজের ওই যে একটা নৌকা ভাঙলেন একটা বাচ্চা হত্যা করলেন একটা দেওয়ার ঠিক করে দিলেন মুসা আলাহিসাম কেবল আপত্তি করলেন তো মুসা আলাহিসাম ছিলেন নবী রসুল আর খেজের ওনাদের ভাষায় নবী রসুল ছিলেন না ওলি ছিলেন কিন্তু সে যেটা জানতো বাতি নিয়ে এলেন এটা মুসার ছিল না এই প্রমাণ দিয়ে বুঝালো নবী রসুলরা জাহিরি এলেম রাখেন বাতিল এলেম রাখেন না এক নম্বর পার্থক্য কিন্তু আপনারা বিভ্রান্ত হয়েন না খেজর বিশেষভাবে আল্লাহর পক্ষ থেকে নবীও ছিলেন এই বিশুদ্ধ মত তাছাড়া ওখানে পরিষ্কার বলা আছে খারাটা মিম্মা আল্লাহ মানে রব্বি এটা আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন তাহলে নিজের কোনো কৃতিত্ব না এখানে দুই নাম্বার পার্থক্য তারা লিখেছেন আল আম্বিয়া ওয়াল মুরসালিন يأخذون العلم بواسطة الملك والجبرائيل والأولياء يأخذون العلم من الله سبحانه وتعالى مباشرة নবী এবং রসুলগণ নবী এবং রসুলগণ আল্লাহর থেকে এলেম তথা আত্মানি জ্ঞান অর্জন করেন জিব্রাইলের মাধ্যমে ওহির মাধ্যমে ফেরেস্তাদের মাধ্যমে পক্ষান্তরে অলি আল্লাহগণ আল্লাহর থেকে এলেম অর্জন করেন মুবা সারাতান সরাসরি ডাইরেক্ট কাজী অলিরা উচ্চ মর্যাদা নবীদের চেয়ে উপরে তিন নম্বর কারণ লিখেছেন আল আম্বিয়া ওয়াল আউলিয়া আল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী রাসূলগণ কোন এলাকা ভিত্তিক এবং কোন সময় ভিত্তিক হয়ে থাকেন কোন নবী এক যুগের জন্য অথবা একাধিক সময় একাধিক এলাকার জন্য কিন্তু নবী রসুলরা সময়ের সাথে সম্পৃক্ত এবং এটা বন্ধ হয়ে যাওয়ার সুযোগ আছে আর বন্ধ হয়েও গেছে অকাদিন কাজ বন্ধ হয়ে গেছে নবী রসুলদের সেলসেলা আর কারো নাই কারণ নবী রসুলরা আসেন স্থান এবং সময়ের সাথে সম্পর্কিত অবস্থায় পক্ষান্তরে নবী এবং অলিরা কোন সময়ের সাথে সম্পৃক্ত নন স্থানের সঙ্গে সম্পৃক্ত নন তাদের সিলসিলা কেমন পর্যন্ত চালু থাকবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহামকে দিয়ে নবী রসুলদের ধারাবাহিকতা শেষ হয়ে গেছে কিন্তু অলি আল্লাহরা কেমন পর্যন্ত চালু থাকবেন এই জন্য নবী রসুলদের চেয়েও অলিরা বড় এরপরে আর একটি জঘন্য আকিদা নবী রসুলরা আল্লাহ তালা যদি ওনাদেরকে জানান তাহলেই কেবল জানতে পারেন এছাড়া ওনারা কিছুই জানেন না এ কথা ঠিকই আমরা বিশ্বাস করি এটা ঠিক কারণ আমাদের রসুল সাল্লামকে এক ইহুদি মহিলা খাবারের গোস্তের সঙ্গে বকরির সঙ্গে বিষ মিশ্রিত করে দিয়েছিল আল্লাহ রসুল খেয়েও ফেলেছিলেন এরকম আল্লাহ নবীর স্ত্রীর উপর তহমাত লাগিয়েছিল মুনাফিকরা এমনি ভাবে এই বিষয়গুলোকে তুলে ধরে তারা প্রমাণ করল নবী রসুলদেরকে আল্লাহ রাব্বুল আলমিন যতটুকু জানান ততটুকু জানেন পক্ষান্তরে আউলিয়ায় কেরাম অলি আল্লাহ তারা সবসময় তাদের কাষ্ঠ খোলা থাকে কাষ্ঠ মানেই খোলা কাষ্ঠ মানেই কি কাষ্ঠুল শব্দের অর্থ হল খোলা ওরা বলে কাষ্ঠ খোলা থাকে যাই হোক ওদের পরিভাষা এটা কাষ্ঠ খোলা থাকে তারা চক্ষু বন্ধ করলে আসমান জমিন এবং সাগরের নিচ থেকে শুরু করে মহাসাগর পর্যন্ত আরো সে আজিম পর্যন্ত কোথায় কি হচ্ছে সবগুলো তারা দেখতে পায় এই জন্যই তো নবী রসুলের রসুল মেয়েরাজে যখন গেলেন তখন আকাশে তাকে অনুমতির প্রয়োজন হলো দরজা খুলতে হয়েছে কিন্তু অলিরা যখন আরসের তলে চলে যান তখন আর তাদের অনুমতির প্রয়োজন হয় না কারণ ফেরেস তারা টেরি পায় না কবিতাও আছে তাদের মেয়ানে আশেকে মাসো রাহাম খবর নিস এই অজগুলো আমিও করছি আগে আমিও পড়েছি আগে অজগুলো করে আমাদের পিসাবরা করে এই যে ওয়াজ আল্লাহ আশেকার মাসুক নৌরিদের মধ্যে এমন সম্পর্ক ক্রামান কাতিবিন কোন ফেরত তার খবর থাকে না আমাদের এইখানে সামনে মুসল্লি থাকেন একজন ডক্টর ইদৃশ্য আছেন না ইদৃশ্য নাই আসছে ওনার বাসা আমরা পরশু দিনে গিয়েছিলাম না কয়েকদিন আগে উনি বললেন যে হুজুর আমাদের একটা মজলিসে আলোচনা হলো হাসান বস্তির রাবেয়া বস্রী একবার দুজনে মোরা আমাকে কাস্ত হলো তো একজন আরেকজনকে জিজ্ঞেস করেন আচ্ছা বলো তো জিজ্ঞাসা এখন কোথায় আছেন কি করছেন তো দুইজনে নজর দিলেন আর সে আদিন থেকে শুরু করে গোটা সৃষ্টির কোথাও জিব্রাইলকে খুঁজে পাওয়া যাচ্ছে না খালি দেখে যে ওনারা দুইজনই আছেন তো বললেন যে হয়তো তুমি নইলে আমি জিব্রাইল যেহেতু কোথাও নাই তো কোথায় যাবে হয়তো তুমি নইলে আমি এই যে আকিদা এটা দেখবেন বিভিন্ন কেতাবে লেখা আছে একজন যুবক তার মায়ের কবরে আদা হচ্ছে চিৎকার মেরে ফেলছে তো তখন ওই জিকিরের ফজিলতে লেখা আছে যার হাতি সেগুলো যুবক চিৎকার মারলো লোকেরা বললো ব্যাপার কি কয়ে যে আমার মায়ের কবর আদা হচ্ছে তো ওইখানে আমার ওই সোয়া লাখ চাকরি পড়লে যে কথা আছে না এটাও তো হাদিস যে কবর আদা মাফ হয়ে যায় একজনের দুই তিন সব পড়া ছিল সে মনে মনে একটা দান করে দিতে দান করে দিলে কবর আদা বন্ধ হয়ে গেছে ওই যুবক আলহামদুলিল্লাহ আমার মায়ের কবর আদা বন্ধ হয়ে গেছে এই যে সব দেখে এমনকি তাওয়াজ্জু দেয় মরিদদের অন্তরে তাওয়াজ্জু দেখে মরিদ কোন পর্যায়ে আছে কোন স্তরে আছে মনের খবর জানতে পারে অবসলমান জাতি গোটা সৃষ্টি এরা একমাত্র আল্লাহ সুবহান হুয়া তারা রাখেন কোন পীর বুজুর্গ কোন নবী আল্লাহ সুবহান হুয়া তারা যখন যতটুক জানান ততটুক জানতে পারে এর ছাড়া কোনো সুযোগ নাই পরিষ্কার আছে আমি ভালো ভালো জিনিসগুলোকে বেশি বেশি করে বেছে নিতাম আমাকে কোন বিপদ স্পর্শ করতে পারত না লাউ কিন্তু আর আমল গাইব যদি আমি গায়েব জানতাম তার মানে কি তার গায়েব জানি না তবে অলিদের কারামত নবী রসুলদের মর্যাদা আমরা অবশ্যই স্বীকার করি কিন্তু এটা নিজের নিয়ন্ত্রণে নয় প্রমাণ কোরআন থেকে শুনুন হজরতে ইয়াকুব আলহ সালামের পুত্র ইউসুফকে যখন কুয়ায় নিক্ষেপ করে তার ছেলেরা গিয়ে বলল আকালাহু ইবু কোরআনে সুরা ইউসুফ পড়বেন আমাদের ভাই ইউসুফকে বাগে নিয়ে গেছে বাগে খেয়ে ফেলেছে এই দাবা কাপড় দেখেন না ইয়াকুব আলাহিসাল্লাম তখন কি জানতেন যে ও কুয়ার মধ্যে পড়ে আছে তিনি কাঁদলেন আসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন এসব বলে নিজেকে সান্ত্বনা দিলেন কিন্তু এরপরে ইউসুফ আলাইহিসালাম যখন মিশরের বাচ্চা হলেন ইউসুফের ভাইয়েরা তার কাছে গেলেন অভাবে পড়ে পরিচয় হলো দুইবারের পরে শেষ পর্যন্ত ইউসুফ সালাম বললেন যাও আমার এই জামাটা নিয়ে আব্বাদানের চেহারায় লাগিয়ে দাও চক্ষু ফিরে আসবে মিশর থেকে ইউসুফের জামা নিয়ে যখন ইয়াকুবের সন্তানরা রওনা হলেন ইয়াকুব আলাইহিস সালাম তার কিনানে বসে বলছেন ইন্নি লাআজিদুরি হায়ুসুফ লাউলা আন তুফান্নিদুন আমি ইউসুফের ঘেরান পাচ্ছি তার ঘেরান পাচ্ছি তো তুমি এখন মিশরের থেকে ইউসুফের ঘেরান পাচ্ছ আর ইউসুফ যখন তোমার বাড়ির পাশে কুয়ায় পড়েছিল কিনা কিনানে তখন ঘেরান পাও নাই কি জন্য এটাই পরিষ্কার বুঝতে হবে হ্যাঁ যখন ইউসুফ আলাই সালাম তার বাড়ির পাশের কুয়ায় বসে কাঁদছিলেন তখন আল্লাহ রাব্বুল আলমিন তাকে এই এলেন দান করেন নাই জ্ঞান রাখেন নাই সেজন্য জানেন নাই জ্ঞান পান নাই আবার যখন মিশরের থেকে জামা নিয়ে রওনা হচ্ছে আল্লাহ তারা ইয়াকুব আলাহিসাল্লামকে জানিয়ে দিলেন এজন্য তিনি বললেন আমি ইউসুফের ঘেরান পাচ্ছি বিষয়টা ক্লিয়ার হয়ে গেল আল্লাহ সুবাহ তখন জানান তখন জানেন যতরূপ জানান ততরূপ জানেন আমাদের রাসুল সাল্লাম একদিকে যেমন ছাগলের গোস্তের মধ্যে বিশ মাস মিশিয়ে দিল এটা তার জানা নেই অপরদিকে বদরের যুদ্ধের আগের রাতে সাহাবিদেরকে বললেন ভয় নাই আগামীকাল যুদ্ধে ইনশাল্লাহ আমরা বিজয় লাভ করব এইখানে আবু জাহেলের লাশ এইখানে ওকমার লাশ এইখানে সাইবার লাশ এইখানে অমুকের লাশ দেখবে ঠিকই পরের দিন আল্লাহর রসুল যেখানে যেখানে ইঙ্গিত করেছিলেন সেখানে রাজ্য পাওয়া গিয়েছিল এগুলোর নাম মৌজেদা এগুলোর নাম কি মৌজেদা খুব ভালো করে খেয়াল রাখবেন আমরা একথা বলি না অলিদের কারামত নাই আমরা একথা বলি না নবীদের মৌজেদা নাই কারামতুল আউলিয়ায় হকুন মৌজেদা তো হকুন আমরা অলিদের কারামতকে বিশ্বাস করি নবীদের মৌজেদা বিশ্বাস করি কিন্তু পরিষ্কার হতে হবে এই কারামত এবং মৌজেদা সম্পূর্ণ আল্লাহর নিয়ন্ত্রণে আল্লাহ সুবাহ দিন প্রচারের জন্য দিন প্রচারের জন্য হককে প্রকাশ করার জন্য যখন যতটুকু প্রয়োজন তখন ততটুকু দান করেন আর অলিয়া নবীরা ততটুকু জানেন এর বেশি কিছু নয় নিজেদের ক্ষমতায় কিছু নয় নিজেরা তাওয়াজ্জু দিয়ে অন্তরের খবর জানেন তাওয়াজ্জু দিয়ে দুনিয়ার শত্রু দেখেন এই সমস্ত শিখ এবং বোধা এই আকিদে গুলোকে বর্জন করলে তাহলে একজন মুসলিম মুসলমান হয় লাইলাহা ইল্লাহ এটাই ছিল তাওহীদের মূল ভিত্তি আজকে কত রকম এজন্যই সব নবীদের দাওয়াত ছিল তাও তাওহীদ কি দাওয়াত ছিল এটাই বলছিলাম দাবি তো সবাই করে তাও দাবি সবাই করে কিন্তু আপনি যদি এবারে কোরআন হাদিস দিয়ে বিচার করেন তাহলে তাও হাইদবাদী মুসলিম কয়জন পাবেন জান না এদেশের বহু মহাদিসেরাম হাদিস পড়ায় এরপরে তার সামনে বড় পোস্টারে লেখা আছে না কিতাবো সে না ওয়াজো সে না সর সে পয়দা দিন হতা হয় বুজুর্গো কে নজর সে পয়দা কিতাব দিয়ে নয় হাদিস দিয়ে নয় এসব দিয়ে কিচ্ছু না দিন তো পয়দা হয় বুজুর্গদের নজর দ্বারা বুজুর্গরা নজর দিলে তোমার মধ্যে ইমান তৈরি হয়ে যায় অ মুসলমান জাতি আল্লাহ রাসুল সাল্লাম তার চাচা আবু তালেবের দিকে নজর দেন নাই কত নজর দিয়েছিলেন বারবার বলেছি যে সারা জীবন আবু তালেবকে দাওয়াত দিয়েছেন সারা জীবন বলেছেন চাচা তুমি বলো আমি তোমার সুপারিশ করবো মৃত্যু পর্যন্ত আল্লাহর খুব চেষ্টা করলেন চাচা তুমি আমার জন্য অনেক কষ্ট করেছ তিন বছর অবরুদ্ধ রয়েছ আমার জন্য মার খেয়েছ না খেয়ে রয়েছ চাচা খালি বলো লাই লাইল্লাহ সুপারিশ করবো তোমার জন্য কারণ লাই রাহা তাওহিদের মূল ভিত্তি লাই লাইলাহা কালেমাতুত তাওহিদ এটা ছাড়া কেউ ইসলামে প্রবেশ করতে পারে না কেউ নাজাত পেতে পারে না এটা বলতেই হবে তোমাকে এটা চাবি আমি এটা বলেছি লাইরা হচ্ছে এক বাকি নামাজ জাকাত এগুলো শূন্য যদি শূন্য এক লক্ষ শূন্য কেউ এক শূন্য শূন্য শূন্য কোন মূল্য নাই যতক্ষণ পর্যন্ত তার আগে একটা এক না থাকবে একটা এক থাকলো এরপর এক শূন্য কত হবে দশ দুই শূন্য কত হবে একশো তিন শূন্য কত হবে এরকম এখন যত শূন্য বাড়বে তত একের মূল্য বৃদ্ধি পাবে ঠিক তেমনি ভাবে একজন লোক যখন লাই লাহিল্লা বিশ্বাসী হয় তাও যে বিশ্বাসী হয় সমস্ত সিরিক গুলো বর্জন করে এরপরে সে ইসলামে প্রবেশ করে এবারে তার নামাজ ওদা হক জাকাত তাকবি তাহালিল সবগুলো গ্রহণযোগ্য হয় লাইলা খালি পড়লেই হবে না লাইলাকে বুঝতে হবে লাইলা মানে সব বর্জন করা হচ্ছে লাইলা মানে সব আলেহাকে সব বাতিল মাবুদ গুলোকে সব বাতিল দেবদেবীকে সব মূর্তি গুলোকে সব তাগুদদেরকে বর্জন করা হচ্ছে এর নাম লাইলা এটা ছিল সব নবীদের দাওয়াত কাদের দাওয়াত কোরআন বলছে কোরআন সে পড়ুন সৌরায়ে আল আম্বিয়া একুশ নম্বর সুরার পঁচিশ নম্বর আয়াত এখানে বলা আছে আমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন আপনার আগে যত রাসূল প্রেরণ করেছি আপনার আগে যত রাসূল পাঠিয়েছি সব রাসুলদেরকে একটা হুকুম দিয়েছি অন্য কোন হুকুম দেই নাই অন্য কোন আদেশ জারি করি নাই একটা হুকুম কেবল জারি করেছি আল্লাহ ইল্লা নৌহাই ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া আর কোন ইলাহা নেই আর কোন মাহবুদ নেই আর কোন সার্বভৌম ক্ষমতার মালিক নেই আর কোন আইনদাতা নেই বিধানদাতা নেই রিজিকদাতা নেই খাদ্যদাতা নেই দুনিয়ার সমস্যার সমাধান দাতা নেই মুশকিল কোষা নেই হাজত রওয়া নেই ও মুসলমান জাতি লাই রাহার মানে হচ্ছে কেউ তোমার মুশকিল আসান করতে পারে না বিপদ দূর করতে পারে না কেউ ফেরে না খালি হাতে খাতা বাবার দরবার হতে ইয়া আসমান হয় তেরা এ জমিন হয় তেরি মাদারে লেখা আদমিরও লেখা আছে ये आसमान है तेरा ये जमीन है तेरी ये आसमान তোমার জমিন তোমার ওহে খাজা আজমিরি আমার দিলের মকসুদ পূরণ করে দাও তুমি বাবা আজমিরি লাইলাও পড়ে কি পড়ে লাইলাহা পড়ে আবার বলে দরবার হতে কেউ ফেরে না খালি খাজা বাবা গান বাজে লাগে মান ভান্ডারি গান ও মুসলমান লাই লাহার মানে হচ্ছে সমস্ত খাজা বাবা গাজা বাবা লেঙ্গা বাবা ভান্ডা বাবা পীর বাবা এই যত গাছ পূজা মাছ পূজা সবগুলোকে বর্জন করে একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম হচ্ছে কি ইসলাম লাইলাহা ইল্লাল্লাহ আমাদের দিনের নাম ইসলাম দিনের নাম কি ইসলামের ভিত্তি কয়টা পাঁচটা পাঁচটার মূল ভিত্তি কি ইমান ইমানের মূল ভিত্তি কি তাও তাওহীদ তাওহীদের দুই রকম কয় রকম দুই রকম একরকম হচ্ছে বর্জন একরকম কি দুই রকম কি গ্রহণ কাকে বর্জন করতে হবে কোরআনে আরো স্পষ্ট করে বলা আছে সুরায় বাকারা এ দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াত আয়াতুল কুসির পরে একটা তিন নম্বর পাড়া দ্বিতীয় পৃষ্ঠে আছে লা ইকরাহা ফিদ-দ্বীন রুশদু মিনাল গায়্যিব فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم فمن يكفر بالطاغوت যারা তাগুতকে কুফুর করলো প্রত্যাখ্যান করলো বর্জন করলো কি করলো ফামাই ইয়াকফুর বিত্তাগুত তাগুতের সঙ্গে কুফুরি করলো বোঝা গেল কুফুরি করা ফরজ কুফুরি করা কি মানে বর্জন করা অস্বীকার করা ত্যাগ করা আমরা কাকে ত্যাগ করবো গায়রুল্লাহ তাগুতকে কুফুর করা অস্বীকার করা প্রত্যাখ্যান করা বর্জন করা যে তাগুতের সাথে কুফুরি করলো প্রত্যাখ্যান করলো অস্বীকার করলো বর্জন করলো এক নাম্বার কাজ অয়ুমিন বিল্লাহি অতবার আল্লাহর উপরে ইমান আনলো কার উপরে ইমান আনলো এই দুইটা কাজ তারা সমন্বয় ভাবে সমন্বিত ভাবে করলো ইসলাম সাকা ইসলাম সাকা মানে ধরলো কি ধরলো ইসলাম সাকা অবশ্যই সে শক্তভাবে ধরলো বিল মজবুত হাতল মজবুত রশি ওই যে ফ্যানগুলো ধরে একটা করা আছে না গোল যার সাথে লাগানো হয়েছে দুর্বল হইলে দুর্বলতা ঠিক থাকবে ছিঁড়ে মাথায় পড়বে মাথা ভাঙবে ওটাকে বলা হয় অরুয়া উস্কা জগে ধরার জিনিসটা কাপের ধরার যে বস্তু বস্তুটার নাম হচ্ছে কি অরোয়ার অরোয়া আল্লাহ তারা বলছেন যে ব্যক্তি দুইটা কাজ পূর্ণ করলো কুফর করলো ইমান বিল্লা করলো কয়টা কাজ কি কি বলুন কি কি কুফর মিথ্যাবোধ বলুন কুফর মিথ্যাবোধ দুই নম্বর ইমান বিল্লা কুফরকে তাগুতকে বর্জন করা এবং আল্লাহ পরিমাণ রাখে এই দুইটা কাজ যে ব্যক্তি করলো পাকিস্তান থাকা সে শক্তভাবে ধরলো বিল অরওয়াতিল মুস্তা মজবুত হাতল মজবুত রশি আর যদি লাংতে সামালা তা কখনো ছিঁড়ে যাবার নয় তা কখনো এই রশি এই হাতল তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে আর তুমি ছিঁড়ে জাহান নামে পড়ে যাবে না আর যদি তোমার এই দুইটা কাজ পূরণ না হয় তুমি রশি ধরেছ খাদা বাবার রশি গাদা বাবার রশি পীর বাবার রশি তোমাকে পার করে নিয়ে যাবে যে না রাখো মুসলিম বইতে লিখেছে কারো যদি দুইজন পীর হয় তাহলে দুই পীর তোমাকে দুই জানা করে বের করে দিবে কোন পীরে বইতে লেখা আছে চরমনাই পীরে বইতে লেখা আছে মহারাজে সাকিয়া পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা এই পৃষ্ঠার শেষ দিকে দেখা আছে এই পৃষ্ঠার শেষ দিকে লেখা আছে উর্দুতে লেখছে প্রথম কারো যদি দুজন পীর হয় এখন উর্দুতে লেখছে যাতে করে মানুষ হাদিস কোরআন বুঝে থাকে अगर किसी के दो पीर हो तो दो डाना पकड़ के भेस्ट में ले जाएगा कोई हरज नहीं বাংলা পরে পৃষ্ঠায় ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠা লেখা আছে যদি তোমার দুইজন পীর হয় এবং দুইজন পীর ভালো হয় দুই পীর তোমাকে দুই জানা করে বেহেস্তে নিয়ে যাবে কোন অসুবিধা নাই আমার সমান জাতি দিনের মরিদের নামে কি হয় শিরিক করাচ্ছে আজকে আমাদের বুঝতে হবে লাই হাওয়া পড়ছে জিকিরের ছাড়ায় এই লোকগুলো মধ্যে থাকায় লাই রাহা ইল্লাল্লাহ ওটা কথা আবার আমি পরিষ্কার বলছি চাওয়া একেরা তাহলে তাল মিলে সুরে সব মিলিয়ে চিৎকার মেরে কোন জায়গা জিকির করেন নাই লাই রাহা জিকির করেন নাই মস্কার শরীফ খুলুন দুশাক নবীটা পরিষ্কার বলা আছে আল্লাহ রসুল সালাম বদরের তবুকের যুদ্ধ থেকে ফিরতেছিলেন এই সময় সাহাবাহিকেরাম উপরে উঠতে সুবাহ আল্লাহ আল্লাহ আকবর নিচে নামতে সুবাহ আল্লাহ জোরে জোরে বলতেছিলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তখন সাহাবাহ গ্রামদেরকে সাবধান করলেন আর বললেন এর বাহু আল্লাহ আংসুসিকুম খবরদার নিজের উপরে সবাই হও এই চিৎকার মেনে মেরে হ্যাঁ মিসকা শরীফ দুইশো এক নম্বর পৃষ্ঠা বাবু তসবি হে তসবি তাহলে সম্পর্কে যে অধ্যায় সেই অধ্যায়ের হাদিস পড়ছি আমি আনাবি মুসালা শাহী রাদিয়াল্লাহু কুন্না মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সফর আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আমরা আল্লাহ রাসূলের সঙ্গে একটা সফরে ছিলাম ফি সফরিন ফাজালান লোকেরা জোরে জোরে তাকবীর বলতে শুরু করলো উঠতে আল্লাহু আকবার জোরে বলতে আরম্ভ করলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আইয়ুহান নাস হে লোক সকল আলা আনফুসিকুম তোমরা নিজেদের প্রতি সদয় হও কারণ ইন্নাকুম লা তাদউনা ওয়ালা গায়বান তোমরা যাকে ডাকছ সেই ব্যক্তি বধির নন তোমরা কোনো বধিরকে ডাকছ না ওয়ালা গায়বান তোমাদের থেকে অনেক দূরে এমন কোন সত্তাকে তোমরা ডাকছ না ইন্নাকুম তাদউনা সামিআন বাসীরা তোমরা ডাকছ এমন এক মহান ব্যক্তিকে মহান সত্তাকে যিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা তোমাদের কথা শুনেন দেখেন অহুয়া মাহকুম তিনি তোমাদের সঙ্গে আছেন হ্যাঁ তোমরা তাকে ডাকছ তিনি আক্রম ইলা আহাদিকুম মিন উনুকে রাহিলাতিহি তোমরা যে উঠে বসে আছো উটের দরদার ঝুঁকলে তোমাদের মাথার কাছে এসে যায় এর চেয়ে আল্লাহ তারা কাছে তার এলেন কাছে সেই এক মহান সত্তাকে ডাকছ কাজেই তোমরা এত চিৎকার মেরে জিকির করো না নিষ্কাপ দুইশো দুইশো এক নম্বর ত্রিশটা এক দুই তিন চার চার নম্বর লাইনে হাদিসটা এই হাদিস পরিষ্কার বলছে আর এই লোকগুলো লাইল হাত বিক্রি করে আর দল বাঁধবে এইখানে মসজিদে অক্টে নামাজ একটাকেও দেখা যায় না বৃহস্পতি বিকেল আসতে দেখা যায় মাত্রা জিকির করতে আসে আমি পরিষ্কার বলি এই জিকির সাহবায় গ্রাম করেন নাই তাবিন করেন নাই চিৎকার মেরে মেরে সর মিলিয়ে ঘাড়ে ঘাড় মিলিয়ে তালে তাল মিলিয়ে লাইলা জিকির করো আর শিরিক করো বেদাত করো বইয়ের মধ্যে লিখেছে ওই পীরের আরেক বই বেদে মার লিখেছে যে এক অরণি যাচ্ছিল একটা বাচ্চা নিয়ে একটা লোক লাশ নিয়ে কাঁদছে অলি জিজ্ঞেস করলেন তুমি এটা কাঁদছো কেন বেদে মা রেখা পৃষ্ঠা নাম্বার পনেরো শেষ লাইন ওই পৃষ্ঠা পুরো ঘটনা লেখছে যে অলি জিজ্ঞেস করেন তুমি কাঁদছ কেন বৃদ্ধা বলল আমার একটা পুত্র সন্তান ছিল তাকে সে মরে গেছে একটা নাতি ছিল বারো বছরের নাতি একটা গাভী লালন পালন করে কোন রকম দুগ্ধ পান করে আমাকে বাঁচায় রাখতো এখন হুজুর সেই ব্যক্তির লাশ আমার সামনে দেখিতেছেন আমার কোন উপায় নেই সেজন্য কাঁদছি অলি সাহ আল্লাহর অলি জিজ্ঞেস করলেন এটা কি সত্য বৃদ্ধা বলিলেন সত্য হওয়াতে কোনো মিথ্যার সন্দেহ নেই অলি বললেন এই ছেলে তুমি আমার হুকমে দাঁড়িয়ে যাও ছেলে দাঁড়িয়ে গেল নানু কোথায় নানু করে গেল নানু জিজ্ঞেস করলো বাবার তুমি তো মরেছিলে কেমনে বাঁচলে আল্লাহর অলি আমাকে জীবিত করেছেন এই খবর খাঁটি মুসলমান বাচ্চার দরবারে পৌঁছানো হলো মুসলমান বাদশাহ বললেন অলি সাহেবকে ডাকালেন বলেন হুজুর আপনি এই বৃদ্ধের নাতিকে কিভাবে জীবিত করিয়াছেন হুজুর বলিলেন অলি কুতুব সাহেব বলিলেন কুতুব কুতুব সাহেব বলিলেন আমি বলেছি আমার হুকুমে দাঁড়িয়ে যাও বাদশাহ বলেন আফসোস আপনি যদি বলতেন আল্লাহর হুকুমে দাঁড়াও তখন অলি সাহেব বলিলেন মাবুদের কাছে আবার কি জিজ্ঞেস করিব তার আন্দাজ নাই এই লোকটার একটা মাত্র ছেলে ছিল তাও নিয়ে গেল একটা নাতি ছিল বড় বছরের কোন রকম গাভী লালন পালন করে দুগ্ধ পান করে আমাকে বাঁচায় রাখতো তাকেও নিয়ে গেল সেই জন্য মাবুদের দরবার থেকে রুহু জগৎ থেকে একেবারে জোর পুরো রুহুটা ছেড়ে নিয়ে আসছে মাবুদের আন্দাজ নাই আল্লাহর আন্দাজ নাই এই কথা বলে তার ইমান থাকবে অমুসলমান জাতি সেজন্য আমি বলেছি শুরুতে বলেছিলাম এই সমস্ত সুবিবাদের পীরবাদের মুরিদবাদের আকিদা হচ্ছে আল্লাহ অলিরা নবীর সুন্দর যে অনেক বড় অলিরা সব দেখতে পায় তাদের পাওয়ার নবীর সুন্দর যে বড় রুহু ছিলেই নিয়ে সাল্লাহ বাবা ব্যক্তির ক্ষমতা এই আকিদা দিয়ে জিকির করে লাই হাইল্লাহ আমার ওই মরিদ হচ্ছে লাই রাহিল্লা পীর এরপর আরো যেমন নাকিদা পীরের মুসাব্বা তাসবির করতে হয় তাফাকবরে সাহেব পীরের তাসবির অঙ্কর অঙ্কন করতে হয় আবার তাকে লেখে কুতুববাগের পীর লেখছে যে পীরের তাফাকবর করতে হবে প্রথম চেহারা নয় প্রথম চেহারা তো অনেক বড় জিনিস পায়ের দিক থেকে শুরু করতে হবে পা নিয়ে কল্পনা করে পীরের অন্তরে অন্তরে বসাই হইবে তারপরে আস্তে দেহ তারপরে পীরের চেহারা এইভাবে অন্তরে পীরকে বসাইয়া এরপর ধারণা করতে হবে আমি আমার কলবের দিকে মোতাবজ্য হচ্ছি আমার কলব আমার পীর সাহের কেবলার কলবের দিকে পীর সাহেব কেবলার কলব তার ফেলসেরা যত পীর মাসায় তাদের ভাইয়ের মাধ্যম হয়ে এরপরে আল্লাহর দিকে আমার প্রধান জাতি আমি বলে থাকি তুমি যখন তোমার পীরের দিকে কলম মতোয়াজ্য করলা ওই সময় যদি পীরের কলম আল্লাহ দিকে মতোয়াজ্য থাকে তাহলে ভিন্ন কথা তাহলে একটা শরীর করলাম আর যদি ওই সময় তোমার পীরের কলম থাকে পায়খানার দিকে তোমার কলম তৈরি দিবে আমি আমার কলমের দিকে মতোয়াজ্য আমার কলব পীর সাহের কলমের দিকে মতোয়াজ্য পীর সাহের কলব তার পায়খানায় মতোয়াজ্য আমার কলব পায়খানায় মতোয়াজ্য আরো জঘন্য তুমি যখন তোমার পীরের দিকে তোমার মতবাজ্য করছো তোমার পীর সাহেব তখন তার বউয়ের দিকে মতবাজ্য তাহলে কি হচ্ছে তাহলে আমি আমার পীরের দিকে মতো মতবাজ্য আমার পীরের করা তার বেবির দিকে মতবাজ্য আমার করা পীর সাহেব বিবির দিকে মতবাজ্য এই সব জঘন্য শিরিকের মধ্যে ঢুকিয়ে দিয়ে আজকে আমাদের লাইল হাত বিক্রি করেন এই জন্য শুনতে বলেছি সব নবীদের দাঁড়াচ্ছে ছিল লাইলাহা ইল্লাল্লাহ আমাদের দাঁড়াচ্ছে ছিল লাইলাহা ইল্লাল্লাহ আমাদের নবী দাঁড়াচ্ছিল কি সব নবী দাওয়াত ছিল না ইলাহা ইল্লাল্লাহ কেন এইখানেই পার্থক্য আল্লাহ তারা বলছেন ইল্লা ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন সব নবীদেরকে আমি সব রসুলদেরকে আমি এই মর্মে হই করেছি লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া আর কোনো ইলাহ নেই ফাবুদুনি একমাত্র আমারই ইবাদত করো কয়টা রকম হলো দুই রকম সূরা নাহল এর ছত্রিশ নম্বর আয়াতে বলুন সেখানে পরিষ্কার বলা আছে ওয়ালাকাদ আরসবাতনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আমি সব উম্মতের কাছে সব জাতির কাছে সমস্ত লোকদের কাছে রাসূল পাঠিয়েছি এই মর্মে দাওয়াত দেওয়ার জন্য আমি আবদুল্লাহ ওয়াজতানিবু তাগুত সমস্ত নবীদেরকে একটা দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছি এক আল্লাহর ইবাদত করবে সমস্ত তাগুতকে বর্জন করবে কাদেরকে বর্জন করবে তাগুত কি জিনিস আলোচনা আগেও করেছে আবারও করবো ইনশাআল্লাহ সব নবীদের দাওয়াত লাইলাহা ইল্লাল্লাহ এইরকম নবীদের কথা আছে কোরআন শরীফে আমি ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনা করব আগামী জুমাতে যেহেতু আবার সবে বরাত আসতেছে ওখানে আলোচনা হবে তবে সবে বরাত সম্পর্কে আমি বলে দিচ্ছি সবে বরাতের সুনির্দিষ্ট কোনো নামাজ নেই সুনির্দিষ্ট কোনো রোজা নেই প্রতি মাসে যারা রোজা রাখেন তাদের মাসে তেরো চোদ্দ পনেরো তারা এই মাসেও রাখবেন তেরো চোদ্দ পনেরো তারিখ আইএমএ বিরুদ্ধে রোজা আল্লাহ রসুল রাখতেন আপনারাও রাখেন সাবান মাসে এমনি আল্লাহ রসুল এবার বেশি বেশি করতেন সেই হিসেবে করতে পারেন কিন্তু এই সাদে বরাত আসলে দেখা যায় মাশা আল্লাহ হালুয়া রুটির সরাসরি কি জন্য কি সুন্দর যুক্তি যে আল্লাহর নবী ওদের যুদ্ধে যখন দান দান শহীদ হয়ে গেল তখন আমাদের খাদ্য রুটি আর গোস্ত খেতে পারেন না হালুয়া রুটি খেয়েছিলেন আমি বলি ঠিক আছে যদি এটাই হয় ওদের যুদ্ধ হয়েছিল কোন সময় সারা মাসে কোথায় শাওয়াল মাসে ওইটার সাথে কোনো সম্পর্ক আছে তুমি সাথে বরাত পালন করছো সাবান মাসে আর আলু আর রুটি খাচ্ছ সাবান মাসে আর নবীর দান মাস হয়ে গেল দুই মাস পরে আরো সাওয়াল মাসে কিসের ঘটনা এগুলো মিথ্যা সব না ধুয়া একটা তো বলতে হবে পাবলিক তো হিসাব করে না যে সওয়ার ওদের যুদ্ধ কবে হয়েছিল কিন্তু তো বললেই তো মেনে নেবে কারণ জানে এই জাতি অন্ধ যেভাবে না সেভাবে বুঝবে তারা এই হালুয়া রুটি এগুলো বেটা আমি পরিষ্কার বলছি অনেকে গোপনে এইগুলো করে হুজুরকে ধোকা দেয় ইমাম সাহেবের কোন ঠেকা নাই তুমি যদি শিরিক করো বেদাত করো ইমাম সাহেব কোন ঠেকা আছে ইমাম সাহেবের দায়িত্ব আছে মেম্বারে তোমার বসিয়েছ হক কথা বলার জন্য কামতের মাঠে আমাকে যখন জিজ্ঞেস করো তুমি হক কথা কেন বলুন নাই তোমাকে বন্ধ করা হয়েছিল আমাদের মানে জিহবাটা এই সমস্ত বক্তারা হক গোপন করে আগুনের কেচি দিয়ে জিহবা কেটে ফেলা হবে সেজন্য সে জাহান নামের কেচির থেকে ভয় করে আল্লাহকে ভয় করে আপনাদের হকের দাওয়াত দিয়ে বলছি সবে বারাতের বরাতের আর রুটি মেদাত মেদাত মেদাত যদি কোনো ব্যক্তি করে সে হারাম করলো বেদাত করলো সে অমুসলমান জাতি সবে বারাতে বাতি জ্বালায় মোমবাতি হিন্দুদের দীপালি পূজা ও সাহাবাই কেন করেন নাই তার ইন্দ্র নবীরে করেন নাই এই দীপালি পূজা হিন্দুদের এখান থেকে আসলে ওই সমস্ত প্রসাদ খাওয়ার পূজা করার জন্য কি এক আজীব অবস্থা এবাদত করো এবাদত করতে মানা করছি না কিন্তু এই সমস্ত হালুয়া রুটি এই দেবদেবীর পূজা করা এই সমস্ত বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে এই বেদাত গুলো থেকে পটকাবাদী বাঁধি স্থান আছে কোথাও এই পটকা উঠায় কত টাকা অপচয় করে একটা রাত্রে যাবে টাকা লক্ষ লক্ষ টাকা মুসলমান ব্যয় করে এই পটকাবাদীর পিছনে এই হালুয়া রুটির পিছনে যেখানে মুসলিম জাতি না খেয়ে আছে গরিবদেরকে সাহায্য করতে বলে সেই সবের খবর নাই বাঁধি আর বাতি জ্বালানো কোন কোন মসজিদেও সাজায় মনে হয় যেন দুই আর ঘর সাজায় আলোক সজ্জা করে এই আলোক সজ্জা করা হালুয়া রুটি করা এইগুলো সম্পূর্ণ বেদা আমার আলাই না ইল্লাল বলা আমার দায়িত্ব ছিল পৌঁছে দেওয়া আমি পৌঁছেছি ও আমার জাতি কামতের মাঠে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে পৌঁছেছিলে তোমরা সাক্ষী দিবে হ্যাঁ পৌঁছিলে সাক্ষী দিবে ইনশাল্লাহ আলা হালমাল্লা তাকে পৌঁছেছি আমার দায়িত্ব আদায় করেছি এরপরে যে কোনো ব্যক্তি করে করে এই এলাকায় কেউ বানায় সে নিজে গুণাগার হলো অন্যদেরকে গুণাগার বানাবার সাহায্য করলো তুমি ডেলি খাও আপত্তি আছে কিছু কিন্তু ওই দিন মনে করে খাওয়া একটা ডেলি খাও আজকে খাও আজকে তো খাওয়া শুরু করো মাছ বেবি খাও আমার কোনো আপত্তি নাই কিন্তু ওই দিন কেন খাস করে এই একটা চরম বেদাপ এবারতের নামে কোন রোশনকে চালু করা বেদাপ এমনি হালুয়া রুটি খাওয়া নিষেধ করছি না সেদিন আপনি এবাদত করুন ইনশাল্লাহ সাদাবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা আগামী জমাতে হবে কতটুকু সহি কতটুকু গলত কি করণীয় কে বর্জনীয় আগামী জমাতে আগের থেকে আসবেন এবং এখানে আমরা বিস্তারিত পড়ান সুন্নতে আলোচনা করার চেষ্টা করব আমি যেহেতু এটা সামনের জুমার দিনই হতে পারে এই জন্য হয়তো হবেই ওই দিনই সেই সর্বরাতের দিন তো এই জন্য আমি আগেই বলে দিলাম এই সমস্ত কুসংস্কার এই বেদাত সবে সর্বরাত হালুয়া রুটির সাথে বারা আলোক সজ্জার সাথে বারা মোমবাতির সাথে বারা এইগুলো বর্জন করে বরং সাবান মাস রমজান আগের মাস এবাদত বেশি করেন সেভাবে এবাদত করতে কোন আপত্তি নেই এবাদত করতে পারেন কিন্তু সুনির্দিষ্ট ভাবে এটার জন্য কোনো এবাদত নাই নামাজ নাই রোজাও নাই যারা আইয়ামে বিজার রোজা রাখেন তারা এখনো রাখেন তিনটা রাখেন এক এক একটি তেরো চোদ্দ পনেরো এই তিন তারিখ রোজা রাখা প্রত্যেক মাসে আরবি চাঁদের রাখা আল্লাহ রসুলের একটা নকল এবাদত শুননা আমরা সেটা রাখতে পারি এবার তারা প্রতি রাতে হাদিতে বলা আছে আল্লাহ তারা প্রতি রাতের শেষ ভাগের প্রথম আকাশে আছেন ডাকেন কে আছো ক্ষমা প্রার্থী ক্ষমা করে দিব কে আছো রিজেক সন্ধ্যা রিজেক দান করব এরকম ডাকেন আমরা প্রতি রাতে বাদত করতে পারি সেই হিসাবে কোনো বাধা নেই এজন্য সহি যতটুকু অতটুকু আমরা করব যা বর্জনীয় তা বর্জন করব আল্লাহ সুবাহ আমাদেরকে সুন্না মোতাবেক শরিয়াত মোতাবেক আমল করার তৌফিক দান করুন সমস্ত শিরিকার বেদাতকে বর্জন করার তৌফিক দান করুন ওসল্লাল্লাহু তাআলা আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক মসজিদে আপনাদের প্রতি সম্মান